صدق الله مولانا العلي العظيم Estructura del dúrodo. Estructura. Estructura del dúrodo. আলহামদুলিল্লাহ মাহতি মোবারক দিনী মাহফিল দিনই মজলিস কোরআন হাদিসের পবিত্র বৈঠকের জনাব সভাপতি সাহেব মুদাজিল্লুল আলী দিগার ওলামাই কেরাম এবং আমার মুরব্বিয়ান এজাম ও দিনদার ইমানদার মুসলমান ভাইরা আমি আশা করি মা পিলে আশেপাশে বহু মাবন পর্দানিসীন কোরআন হাদিসের বয়ান শোনার জন্য দিনের কথা এবং ইসলামের কথা শোনার জন্য অপেক্ষা আছেন সেই হিসেবে আমার পর্দানেশীল মুসলমান মা বোনেরা মাগরীবের নামাজের পর বহু মুসলমান বিভিন্ন খারাপ কামে গুনার কামে লিপ্ত আছে বহুবাই নবসর দুকাতে শয়তানের দুকাতে পড়ি তারা তাস খেলাতে জুয়া খেলাতে সিনেমা হলে আসে কারো গিবত কারো শেখায়ত বিভিন্ন অশ্লীলতা নগ্নতা বেহায়াপনা উলঙ্গপনা কাজে লিপ্ত আছে আল্লাহ তালা আমাদেরকে দয়া করি মায়া করি মহব্বত করি মেহরবানি করি সমস্ত খারাপ কাম থেকে আমাদেরকে দূরে রাখি দুনিয়ার কাজকাম থেকে আমাদেরকে মুক্ত রাখি মসজিদের সামনে বিরিস্তের বাগানে নুরানি মাহফিলে শরীর হওয়ার তৌফিক করলেন সেজন্য আমরা সবাই আল্লাহ তালার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শকর জানাই আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ তালার হাবিব রসুল আকরম শফি আজম সরওয়ার দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিন ইমামুল নবীন মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতাবা সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরবারে আমরা লাখ কুঠি দরুদ সালামের হাদিয়া পেশ করি আমি আপনাদের সম্মুখে নির্ভুল কিতাব বাস্তব কিতাব সম্মানিত কিতাব কোরআন শরীফ ফোরকান হামিদ থেকে একটি আয়াত শরীফ তালাবাদ করেছি সুরায় কাহাফ থেকে ইনশাআল্লাহ সে আয়াত থেকে কথা আরম্ভ করা হতেছে আল্লাহ তালা আমাদের কাছে যে নবী প্রেরণ করলেন এবং প্রত্যেক কৌমের কাছে প্রত্যেক জাতির কাছে আল্লাহ তালা নবী পাঠালেন কিতাব পাঠালেন উদ্দেশ্য হলো যে কিভাবে বান্দা বান্দিকে জান্নাতে নেওয়া যা কিভাবে আমার বান্দা বান্দিকে শয়তান থেকে রক্ষা করি রহমানের হাতে পৌঁছানো যা হেদায়তের উদ্দেশ্যে এমন কোন জাতি নাই এমন কোন কৌম নাই যার কাছে আল্লাহ তালা নবী রসুল পাঠান নাই প্রত্যেক জাতির কাছে প্রত্যেক কৌমের কাছে আল্লাহ তালা একজন হেদায়তকারী নবী প্রেরণ করেছেন কারণ যদি নবী প্রেরণ না করেন রসুল প্রেরণ না করিয়া আজাদ দেওয়া হয় গজব দেওয়া হয় শাস্তি দেওয়া হয় তো আল্লাহ তালা মনে করছেন সেটা আমার জন্য জুলুম হবে প্রত্যেক কৌমের কাছে একটা নবী পাঠালেন আস্তে আস্তে আস্তে আস্তে আমাদের কাছে একটা নবী শেষ জমানা আসছেন কোরআন শরীফের আয়াত আল্লাহ তালা বলেন লিকুল্লি কৌমিন হাদ প্রতিটি কৌমের কাছে একজন হেদায়তকারী জান্নাতের পথ দেখা দেওয়ার জন্য একজন রসুল একজন হেদায়তকারী আমি আল্লাহ তালা পাঠাইছি কোরআন শরীফ আল্লাহ তালা অন্য জায়গার মধ্যে বলেন ওলাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা নিশ্চয় আমি আল্লাহ তাআলা প্রতিটি কৌমের কাছে রসুল পাঠাইছি সব রসুলের দাওয়াত হলো একটা যে তোমরা মূর্তি পূজা ছাড়ো তোমরা মূর্তি পূজা ছাড়ো এবং তোমরা এক মাহবুদকে তোমরা ডাকো এক মাহবুদের তোমরা গোলাম হও সব নবীদের দাওয়াত কটা একটা আমাদের জমানায় যে নবী আসলে আল্লাহ তালা সে নবীর কথা বলতেছেন এই আয়াতে যে যে নবী তোমাদের কাছে আমি পাঠাইছি তোমাদেরকে কিভাবে জান্নাতে নিবে তোমাদেরকে কিভাবে হেদায়ত করবে তোমাদেরকে কিভাবে সৎপথ বাতায় দিবে তোমরা কিভাবে ইমানদার হইতে পারো এর জন্য আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম উনি পাগল ছিলেন এ সমস্ত মাহফিল করা হয় একমাত্র উদ্দেশ্য হলো হেদায়েত একমাত্র উদ্দেশ্য হলো নসিহত বিবাহিত হেদায়েত এবং নসিহত আমি ওয়াশ করলাম খুব নাম করলাম আপনারা ওয়াশ শুনলেন খুব নাম করলেন এগুলো কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হলো হেদায়ত যে আমরা মাওলাকে কিভাবে আমরা পাইতে পারি আমরা দুনিয়া থেকে কিভাবে আমরা ইমানকে নিয়ে কবরে পুষতে পারি আমরা শয়তান থেকে কিভাবে বাঁচতে পারি তো যে নবী আমাদেরকে আল্লাহ তাল্লাহ দিলেন সেই নবী যে কেমন যে পাগল ছিলেন উম্মদকে কিভাবে ইমানদার বানাবে উম্মদকে কিভাবে নামাজি বানাবে উম্মতকে কিভাবে শয়তানের হাত থেকে নিয়ে রহমানের হাতে গসাই দিবে আল্লাহ পাকের নবী অস্থির ছিলেন পাগল ছিলেন উম্মতের ব্যথা ব্যথিত উম্মতের দুঃখে দুঃখিত উম্মতের চিন্তা চিন্তিত উম্মতের জন্য পাগল পাগল ছিলেন আজ আমার তো মনে হয় যদি আল্লাহ পাকের হাবিব দুনিয়ায় থাকতেন আর আমাদের অবস্থাগুলো দেখতেন যে মনে হয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম জাগাতে হাটফেল করে এতেকাল করতেন জোয়ারের পানির সাথে যেমন মাসরা ময়লা গুলা বাসে যা আজ উম্মত সবাই জাহান নামের দিকে বাসতেছে দুজগর দিকে বাসতেছে সিনেমা হলের ঢেউ নাটকের ঢেউ গানের ঢেউ গায়িকা নায়িকা আজ ডিসেন্টিনার বিসিআর টিভি গান বাদ্য পুরা জগৎ আজ জাহান নামের কেন্দ্র হয়ে গেছে যদি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম থাকতেন তো আমার তো মনে হয় উনি হাটফেল করে এন্তেকাল করতেন উম্মতের অবস্থা দেখলে হাজার হাজার উম্মত বেনামাজি হাজার হাজার উম্মত সুদখোর হাজার হাজার উম্মত ঘুষখোর হাজার হাজার উম্মত জুয়া খেলা হাজার হাজার উম্ম তাস খেলা হাজার হাজার উম্ম সে সন্ত্রাসী হাজার হাজার উম্ম সে সিটিং বাস সে পকেট মার সে দাগা বাস সে মানুষের খুন খোর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম কিভাবে দাওয়াত দিবেন কিভাবে উম্মতকে সংশোধন করবেন কিভাবে উম্মতকে ভালো বানাবেন কিভাবে উম্মতকে আল্লাহ পাকের হাতে গসায় দিবেন এর ব্যাপারে নবী হাটফেল করবেন মাঝে মাঝে এমন অস্থির হইয়া পড়তেন কোরআন শরীফের জায়াত আমি আপনাদের সম্মুখে তালাবাদ করেছি আল্লাহ তালা নবুল ইসলামের অস্থিরতা দেখিয়া নবীকে সান্ত্বনা দেন আমার নবী আপনাকে প্রেরণ করেছি উম্মতের কাছে দাওয়াত দিবেন ইসলামের কথাগুলো আপনি বলবেন ওরা যদি কলমা না পড়ে আপনি কি অস্থির হইয়া হাটফেল করে মারা যাবেন এই বেদনা এই দুঃখ হকানি ওলামাই কেরামের থেকেও থাকা উচিত হকানি ওলামাই কেরাম থেকেও থাকা উচিত আজ এখানে মাহফিল করা হয়েছে বদর মোকাম মসজিদের সামনে উদ্দেশ্য মাত্র এটা যে আমরা কিভাবে শৈতানের হাত থেকে বাঁচতে পারি রহমানের হাতে আমরা উঠতে পারি শয়তান তো আমাদের কাছে আর কিছু সানা কি ভাই শয়তান কি আমাদের জাগাসা কি বলেন জমিন চা শয়তানে কথা বলেন আমাদের কোনো বাড়িঘর সে নিতে চা শয়তানের চা শুধু কিভাবে আমাদের কলব থেকে ইমানকে নিয়ে সে আমাদেরকে জাহান নামে পোষাইতে পারে শতান আমাদের বাড়িও সানা শতান আমাদের ঘরও সানা শয়তান আমাদের কোনো কিছু আর চানা শুধু কিসা ইমানটা নিতে চা কোরআন শরীফ আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا আমার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম উম্মত যদি কলমা না পড়ে মুমেন না হয় আপনি কি হাত ফেল করি মারা যাবেন নাকি তারা কলমা না পড়লে আপনার কি হবে আপনি দাওয়াত দিয়ে দেন আপনি কথা বুঝাই দেন তারা মূর্তি পূজা করলে আপনার তো ক্ষতি নাই মূর্তি পূজা খারাপ কথাটা আপনি বুঝাই দেন তারা আব্বা আম্মার সাথে বেয়াদিবি করলে আপনার ক্ষতি তো নাই আপনি বুঝাই দেন যে তোমরা বেয়াদিবি করো না তারা যদি নাকি হারাম থেকে না বাসে আপনার ক্ষতি কি হবে আপনি বুঝাই দেন আপনি যে মহব্বত দেখা যায় আপনার যে অস্থিরতা দেখা যায় আপনি মনে হয়তো হাতফেল করি মারা যাবেন নবী না আপনার কাম হলো দাওয়াত দেওয়া আর হেদায়তের মালিককে বলেন আমি আল্লাহ কোরআন শরীফ আল্লাহ তারা বলেন মা হিসাব আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম ওয়াসাল্লাম আপনার কাম হলো তবলিক করা পৌঁছায় দেওয়া আর আমি আল্লাহ তালার কাম হলো হিসাব নেওয়া আপনি পৌঁছাই দেন আপনি তবলিক করেন পাড়া পাড়া যাইয়া ঘরে ঘরে যাইয়া বাড়ি বাড়ি যাইয়া দোকানে দোকানে যাইয়া গলি গলি যাইয়া আপনি পৌঁছাই দিবেন সে জিম্মাদারি হলো আপনার আর হিসাব নেওয়ার মালিককে আমি আল্লাহ তালা আপনি এত অস্থির হবেন না এত অস্থির আপনি হবেন না সান্ত্বনা একবার দিলেন নবুল ইসলাম এখনো সান্ত্বনা পান নাই এত ব্যথা উম্মতের এত ব্যথা কারণ দুনিয়াতে ওনাকে পাঠাইছে উন্মতির উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে এই জন্য ওনার সবসময় লক্ষ্য হলো যে কিভাবে আমার উম্মতকে জান্নাতে নেওয়া যায় কিভাবে আমার উম্মতকে মসজিদে আনা যায় কিভাবে আমার উম্মতকে শয়তানের হাত থেকে নিয়া রহমানের হাতে পৌঁছানো যায় সান্ত্বনা দিলেন নবুল ইসলাম এখনো সান্ত্বনা পান নাই আল্লাহ তালা সান্ত্বনা আবার দিচ্ছেন কোরআন শরীফের আয়াত আল্লাহ তারা বলেন পালা আল্লাহ আমার প্রিয় নবী সাল্লাম তারা যদি মোমেন না হয় কলমা না করে আপনি কি হাত ফেল করবেন নাকি মারা যাবেন নাকি আপনাকে হালাক করে দিবেন না দাওয়াতের কাম করতে থাকেন তবলিগের কাম করতে থাকেন আমি আল্লাহ তালা আপনাকে তারা কলমা না পড়লে দোষী করব না তারা কলমা না পড়লে আমি আল্লাহ পাক আপনাকে দোষী করব না আমি দাওয়াত না দিলে আমি আপনাকে দোষী করব তবলিক না করলে আমি আপনাকে দোষী করব আপনার জিম্মাদারি হলো দাওয়াত দেওয়া মশাই দেওয়া আর কোন জিম্মাদারি নেই জিম্মাদারি একটা আমি রিপোর্টার না লিখতে হবে না কয়জন মুসলমান হলো কজন বেইমান থাকলো আমি লিখতে হবে না তা আমাদেরও জিম্মাদারি হলো আমরা হক কথাগুলো পৌঁছাই দেব ওলামাই কালাম হলো নবীদের ওয়ারেস নবীরা যেমন বাড়ি বাড়ি পাড়া পাড়া ঘরে ঘরে বাজারে বাজারে যখন পৌঁছায় দিছে ওলামাই হকানির জিম্মাদারি হলো পৌঁছে দেওয়া আপনারা মানেন বা না মানেন আমাদের আর জিম্মাদারি নেই আমরা পৌঁছে দেব আদেশের মধ্যে আসছে যদি ওলামাই হকানি সমাজে দেশে এলাকাতে কথাগুলা না পৌঁছা হক কথাগুলা না বলে এই ওলামাই হকানির উপরে সমস্ত ফেরেস্তাদের লানত এবং সমস্ত জীবজন্তুর লানত সমস্ত মানুষের লানত পৃথিবীর সমস্ত জীবের লানত যদি তারা হক কথাগুলা সমাজের মধ্যে প্রসার না করে আল্লাহ নবী সাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت الفتن والبدع وسكت العالمون فلعنة الله والملائكة والناس أجمعين إذا ظهرت البدع والفتن যখন দেশে সমাজে বেদাহাত সৃষ্টি হয় শরীয়তের কাম নয় কিন্তু সমাজকে দেখানো হচ্ছে শরীয়তের কাম ইসলামের কাম নয় কিন্তু সমাজ দেখানো হচ্ছে ইসলামের কাম কোন স্বভাবের কাম নয় কিন্তু সমাজের মধ্যে প্রচার করা হচ্ছে স্বভাবের কাম কত বন্ড ফকির বাইর কত বন্ড পীর বাইর হয় কত বন্ডা বন্ড বলি বাইর হয় কত প্রকার ওরস বাইর হয় রবিউল আউ্বাল মাসে কত বড় মিছিল বাইর হয় ওই হাল্লা বাইর হয় সিল্লা সিল্লি বাইর হয় কত আওয়াজ বাইর হয় এ সমস্ত বেদাত যখন নাকি বাইর হবে আর হকানি ওলামায় কারাম চুপ থাকলে আল্লাহ পাকের নবী আসাদ করেন আল্লাহ পাকের লানত শুধু তাই ওয়াল মালা ইকাতি সমস্ত ফেরেস্তাদের লানত শুধু ফেরেস্তাদের লানত নওয়ান্নাসি আজমাইন সমস্ত পৃথিবীর মানব দানবের লানত আমরা কি সিনেমা হলের পক্ষে কথা বলতে না বিপক্ষে কি বলেন সুদের পক্ষে বলতে হবে না বিপক্ষে বলতে হবে গোসের পক্ষে বলতে হবে না বিপক্ষে বলতে হবে গান বাদ্যের পক্ষে বলতে হবে না বিপক্ষে বলতে হবে আমরা কি আমরা কি ছেলে হোক মেয়ে হোক সন্তান দুটি হলে বস এটা পক্ষে বলতে হবে না বিপক্ষে বলতে হবে আমরা সব হক বলতে হবে না হক বলতে পারবো না নবীকে নিয়ে আল্লাহ পাকের সমান করতেছে অলিকিয়ান অলিকে নিয়ে নদীর সমান করতেছে আপনাকে পক্ষে বলতে হলে বিপক্ষে বলতে হবে মানুষ কবর পূজা করতেছে মূর্তি পূজার মত আমরা কবর পূজার পক্ষে বলবো না বিপক্ষে বলবো আল্লাহ ফাকের নবীরা হক কথা বলেছেন হক দাওয়াত দিয়েছেন বিসমিল্লা নিয়ে কারাকারি করে পক্ষে বলতে বিপক্ষে বলতে হবে কি বলেন আগুন জ্বালাই আগুনকে সম্মান করতে হয়েছে তো আমরা কি শিক্ষা সিদ্ধান্ত পক্ষে বলবো না বিপক্ষে বলবো বলেন শুধু আল্লাহ ফাঁকের লানত নয় ফেরেস্তাদের লানত সমস্ত নদীদের লানত সমস্ত মানুষের লানত যদি হকানি ওলামায় কেরাম চুপ থাকে আচ্ছা বা যদি এই এলাকাতে মানুষ মহামারীতে মারা যায় কলেরা বেরামে মারা যা অসুস্থতা মারা যা আর ডাক্তার সাহেব ওষুধ নিয়ে বসে থাকে এর ডাক্তারের কোনো দাম আছে এরকম ডাক্তারকে তো আগুন দিয়ে জ্বালাই দেওয়া দরকার কোন বুজুর্গ বলেন জিস দেখ আছে মাই আসার না হো রোজি ওস দেখা কি আর হোসাইয়ে গন্দুম গো জ্বালা দো যে ক্ষেতের দ্বারা কোনো ফায়দা নাই যে শীষের মধ্যে কোনো দান নাই ওই শীষকে তো মহব্বত করি লাভ নাই এটাকে আগুন দিয়া জ্বালাই দেওয়া ছাড়া তো আল্লাহ ফাকের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম উম্মদকে কেমনে হেদায়ত করবে উম্মদকে কিভাবে আল্লাহ ফাকের হাতে গসাই দিবে এই জন্য নবুল ইসলাম মনে হয় হাত ফেল করে মারা যাবে আজ আমাদের মা বোনদের যে অবস্থা আজ এভাবে বেহায়াপনা উলঙ্গপনা যেভাবে বাড়ি গেছে গার্মেন্টসের বড় ফিতনা গার্ল স্কুলের বড় ফিতনা আমরা কি সমস্ত পক্ষে বলতে হবে টাকার জন্য পোষার জন্য আজ আমার দেশের মধ্যে যেভাবে নাকি নারী নেতৃত্ব যেভাবে নাকি ফাটাফাটি করে মানুষ মানুষকে মারি ফেলা মুসলমান মুসলমানকে মারি ফেলা তা আমরা কি পক্ষে বলতে হবে নোবেল আসতাম পাগল ছিলেন যে উম্মদকে কেমনে হেদায়ত করবে উম্মদ কিভাবে ভালো হবে যার কারণে আল্লাহ তালা নবীকে সান্ত্বনা দিচ্ছেন তাহলে বোঝা গেল কত বেশি অস্থির হয়ে গেছেন হাদিস শরীফ আছে আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম হজরত আলী সবাই পরে নদী আল্লাহ আনহু ওনাকে পাঠালেন তুমি যাও মানুষকে হেদায়ত করো ওয়াশ করো বয়ান করো তুমি যদি একজন ব্যক্তিকে হেদায়ত করতে পারো নামাজি বানাইতে পারো মসজিদে আনতে পারো মূর্তি পূজা থেকে তুমি সরাইতে পারো আরব দেশের লক্ষ লক্ষ লাল ওটের মালিক হইয়া সবকা করলে যে সবাব তার সাইতে লক্ষ কোটি করে সব আল্লাহ পাক তোমার আমল নামায় দিবে যে একজন ব্যক্তিকে তুমি হেদায়ত করতে পারো বুঝাইতে পারো সংশোধন করতে পারো ইমানদার বানাইতে পারো আল্লাহ নবী সাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم علي علي يا علي لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم আমার আলী আমার আলী রদি আল্লাহ তালানহু তুমি যাও মানুষকে হেদায়ত করো তবলিক করো তুমি যদি একজন মানুষকে ভালো বানাইতে পারো ইমানদার বানাইতে পারো লক্ষ লক্ষ লাল ওটের মালিক হইয়া সৎকা করলে যেই সবাব আল্লাহ আল্লাহ তালা তোমার আমল নামায় তার সাইতে বেশি সবাব দিবে ওট কেন বলা হয়েছে আরব দেশের মধ্যে ওট হলো সবসাইতে দামি মাল সবসাইতে সম্মানী মাল সবসাইতে ইজ্জতি মাল লক্ষ লক্ষ লাল ওটের মালিক হইয়া সবকা করলে যে সব তার সাইতে লক্ষ কোটি কোটি সব তোমাকে দিবে তুমি যদি একজন ব্যক্তিকে তবলিক করে ভালো বানাইতে পারো ভালো বানাইতে পারো হাদিস শরীফ আছে আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম একদিন এক ইহুদির ছেলেকে দেখতে গেলেন সে একদা লাফাকের নবীর ঘরে ছিল খেদমত করছে সে অসুস্থ নবুল ইসলাম তার বাড়িতে গেলেন দেখতে গেলেন তাকে এখন সে কিছুক্ষণ পর এন্তেকাল করবে মত আলামত তার কাছে আসি গেছে নবুল ইসলাম দেখতে যাওয়ার পরে তাকে তবলিক করলেন বাবা তুমি তখন মারা যাইবা তো তোমাকে আমি একটা কথা দাওয়াত দিচ্ছি তুমি কবুল করো কলমাটা পড়ো দেখি কলমা পড়লা তুমি যদি কলমা পড়তে পারো আমি নবী তোমাকে বলে দিলাম কাল পরকাল তোমার জন্য শান্তি কলমা ফরজ দেখি তুমি এখন ছেলে তার বাপ তার বাপ তার মাতার পাশে বসাত ছেলে অসুস্থ বাপ তার মাথার পাশে বসাত ছেলে বাপের দিকে দেখতেছে যদি কলমাটা পরে না কোনো বাপ রাগ করে কিনা বাপ হলো ইহুদি বাপ কি বলেন ইহুদি বাপ বলতেছে ইয়া বুনাইয়া আতে মোহাম্মদান আমার ছেলে ও আমার প্রিয় ছেলে মোহাম্মদের কথাটা শেষ মুহূর্তে মানো আমরা জানি মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না কথাটা মানো মোহাম্মদের কথাটা মানো শেষ মুহূর্তে আমরা জানি মোহাম্মদ মিথ্যা কথা বলে না সাথে সাথে ছেলে কলমা পড়ে দিল ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ হাদিস শরীফ আছে আল্লাহ নবীর সাথে সাথে হাসি দিলেন আর বললেন আলহামদুলিল্লাহ আয় আল্লাহ তালা তোমার প্রশংসা তুমি যা আমার বরকতে আমার উচিলা এই ছেলেকে জাহান নাম থেকে রক্ষা করলা জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিলা আয় আল্লাহ তোমার জন্য প্রশংসা খুশি হয়ে গেছে ছেলেটা কলমা পড়ছেন নবী খুশি হয়ে গেছে হাসি দিছে আয় আল্লাহ তুমি যে ছেলেটাকে আমার উশিলা জাহান নাম থেকে মুক্তি দিলা চির সুখী বানা দিলা আল্লাহ পাকের নবী খুশি হয়ে গেছে বিল্ডিং চুরাইতে আসেন নাই বালো খাইতে আসেন নাই বালো জামা পড়তে আসেন নাই আমদ প্রমোদ করতে আসেন নাই উল্লাস করতে আসেন নাই ফুর্তি করতে আসেন নাই ফুর্তি করব আমরা জান্নাতে আমদ করব আমরা জান্নাতে উল্লাস করব আমরা কোথায় জান্নাতে আমরা এখানে এসেছি গোলামি করার জন্য আবাদত করার জন্য ওনাকে নবী গভর্নর বানায় পাঠাইছে ইয়ামনে ইয়ামনে ওনাকে গভর্নর বানায় পাঠাইছে গভর্নর বানায় যখন পাঠাইছেন সঙ্গে সঙ্গে নসিহত করলেন ইয়া ইয়া গাওয়াত্তা নাঙ্গুমা ফাইন্না বিল ইয়া আমার মা লক্ষ লক্ষ মাল তোমার হাতে আসবে খবরদার উল্লাস করিও না বেশি ফুর্তি করিও না বেশি বোক বিলাস করিও না কারণ খাঁটি বন্দা যারা আল্লাহর তারা বেশি উল্লাসের মধ্যে লিপ্ত হয় না খাতি বন্দা তারা বেশি উল্লাসের মধ্যে লিপ্ত হয় না আল্লাহ ফাকের নবী পৃথিবীতে এসেছেন একমাত্র কিভাবে উম্মতকে জান্নাতি বানাবে কিভাবে কোরআন প্রসার করবে দিনের কথা বলবে কিভাবে শয়তানের হাত থেকে রহমানের হাতে নেবে এই জন্য পৃথিবীতে এসেছেন একটা মাত্র ফিকির ফিকির কয়টা একটা মাত্র ফিকির হাদিস শরীফ আছে হাদিস শরীফ সাল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম উনি মাঝে মাঝে যেখানে রাস্তার চমুহনি বা তেমুহনি যেখানে বেশি মানুষের আসা যাওয়া নবুল ইসলাম ওইখানে দাঁড়াইতেন মোড়ে মাঝখানে দাঁড়াইয়া বলতেন তোমরা কেউ আসো কিনা আমাকে তোমাদের বাড়িতে নিয়ে কিছু কথা সুযোগ দিবা আমার কোরআনের কথা বলার সুযোগ দিবা তোমরা কেউ আসো কিনা আমার কোরআশ বংশ তো সুযোগ দিল না আমার কথাগুলো তো তারা মানল না তোমরা কেউ আসো আসনি একটু আমাকে তোমরা সুযোগ দিবে তোমরা কেউ আসো একটু তোমাদের এলাকা নিয়া তোমাদের বাড়িতে নিয়া তোমাদের ঘরে নিয়ে আমাকে সুযোগ দিবা যে আমি আমার মাওলার কথাগুলা বলবো আমি কোরআনের কথাগুলা বলবো আদিসের কথাগুলা বলবো তোমরা আমার একটা সুযোগ দিবা তোমরা কেউ আসো কিনা তোমরা কেউ আসো কিনা দেখেন কি পাগল আদিসের মধ্যে আছে বাজারে মানুষ বেশি বাজারে মানুষ বেশি নবুল ইসলাম দোকানে যাইয়া বলতেন এই দোকানদার দোকান করো তুমি অসুবিধা নাই তুমি কলমাটা ভরসাই ইলাহ দোকানে দোকানে দোকানে দোকানে দোকানে দোকানে ও দোকানদার তুমি তুমি যদি অন্তর দিয়ে পড়তে পারো ইহকাল পরকাল তুমি কামিয়াব তারা বলতেছে দোকানে দোকানে দোকানে দোকানে দাম চলে গেছে না দাম কমে গেছে বন্দার কাছে দাম দরকারও কি আল্লাহ পাক যখন দাম দিবে তা আসল যারা বন্দা আছে ওদের কাছে দাম নিশ্চয়ই আসবে দেখেন না তবলিক জমাত দোকানে দোকানে যা পাড়া পাড়া যা কি কোনো গুনার কাম এটা কোন গুনার কাম হয়তো একটু বেদামি লাগা আর কি শান শকত নাই একটু দাম দেখা না দোকানে দোকানে যাই বলে ও দোকানদার ভাই নামাজটা পড়তে আসেন জমাতে টাইম এসে একটু দাম কম কম লাগে এই দাম তো কম ন দাম তো বাড়াইতেছে এই কামগুলা করিয়া দাম বাড়াইতেছে দোকানের দোকান দিতেন আর আবু জাহাল কিছু ফালতু ছেলে কিছু বেয়াদব ছেলে কিছু রাখাল ছেলে পিছিয়ে লাগা দিছে কজোরে পাত্র মার আর বলবি যে এ পাগলের কথা কেউ শুনবে না এ পাগলের কথা কেউ শুনবে না যে নুন এ পাগল হয়ে গেল একবার এই দোকানে যা আরেকবার এই দোকানে যা আরেকবার এই দোকানে যা আরেকবার এই দোকানে যা কিভাবে মানুষকে ইমানদার বানাবে নবী পাগল হয়ে গেছে আর আবু জাহাল বলতেছে আসলে পাগল তার কথা তোমরা কেউ শুনবে না আবু জাহাল থাকলো কোনদিন পাগলামি করলো না শুধু কলমাটা বলার কারণে বুঝি পাগল হয়ে গেল চল্লিশটা বছর তোমাদের সঙ্গে থাকলো জীবনে কোনদিন পাগলামি করলো না এই কলমাটা বুঝি বলার সাথে সাথে পাগল হয়ে গেল দেখবেন বর্তমানও যারা নাকি দুনিয়াদার যারা দুনিয়াদার বামপন্থী তারা কোনো আলেমকে দেখলে কোনো অলিকে দেখলে কোন বুজুর্গরে দেখলে কোন টুপিওয়ালাকে দেখলে দাড়িওয়ালাকে দেখলে তো দূরে সমাজের বোঝা এরা কি বুঝে এরা পাগল এটা খুব কাপড়ের কথা এটা বামপন্থীদের কথা এটা ওই জগতের মুর্শেকদের কথা বেদিনদের কথা শৈতানদের কথা এ পুরান কথা নতুন কথা ন ইমানদারকে হিট মারা ঠেস মারা টুপিওয়ালাকে ঠেস মারা হ্যাঁ করা এটা কাফেরদের অভ্যাস কিন্তু আল্লাহ তালা তার প্রতিশোধ নিবে ইমানদারকে জান্নাতে দিয়া স্বর্ণমণি মুক্তার চেয়ারে বসাইয়া বড় বড় কাঁচের বড় বড় লিডার বড় বড় বামপন্থীদেরকে বলবে ঠেস মারবে হেও করবে ইমানদার থাকবে কোথায় বলেন রেশমি কাপড় পরিয়া এবং তারা এই জায়গার মধ্যে স্বর্ণ ছুরি লাগাইয়া মেহমতের মধ্যে ভর্তি হইয়া স্বর্ণ মণি মুক্তার চেয়ারে বসিয়া কাফের মুর্শিদকে তুচ্ছ করবে অবমাননা করবে করণ শরীফের আয়াত কোরআন শরীফ আল্লাহ তালা বলেন আলাল تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم এবার কোরআন শরীফ আছে না নাই আল্লাহ তালা বলে আজ দিন অর্থাৎ জান্নাতে জান্নাতিরা জান্নাতে যাইয়া চেয়ারের মধ্যে বসিয়া কাফের মোর্শেকে তুচ্ছ করবে অবমাননা করবে আমাদেরকে হেও করলা আজকে আমরা প্রতিশোধমূলক তোমাদেরকে হেও করতেছি আজকে আমরা প্রতিশোধ মূলক তোমাদেরকে হওয়া করতেছি আল্লাহ তালা প্রতিশোধ নিবে কাফের থেকে প্রতিশোধ নিবে বড় বড় কাফারেরা বড় বড় মোর্শেকেরা নেতারা বামপন্থীরা যখন দুযোগে যাবে তারা বলবে টুপিওয়ালাকে হা করলাম দাড়িওয়ালাকে হা করলাম নামাজিওয়ালাকে হা করলাম তারা নামাজ কালাম পড়তো তারা সিনেমা দেখতো না বিসিআর দেখতো না সুদ খাইতো না তারা অত কিছু উল্লাস করতো না আজকে দুর্যোগের মধ্যে ওরা নাই কে আমরা না বড় বড় সেলা দেখা যা বড় বড় মুস্তান ফাটি দেখা যায় আমরা না ওরা কোথায় গেল তারা বলবে আরে ওরা কোথায় গেল তাদেরকে আমরা হ্যাঁ করতাম কোরআন শরীফের আয়াত আল্লাহ তালা বলবেন তাদের কথা নকল করতেছে কি হলো আমাদের কি হলো আমরা কি অন্ধ হয়ে গেলাম নাকি তাদেরকে আমরা সমাজের মধ্যে হেও করলাম আমাদের আশেপাশে ওদেরকে দেখা যায় না কেন ওরা তো কোথায় ওরা কোথায় জান্নাতে চলে গেছে ওরা তো ওখানে আরাম করতেছে ফুর্তি করতেছে খেলাধুলা করতেছে উল্লাস করতেছে ওরা বলবে আজকে ওরা কোথায় গেল জামাটা ফাটা ছিল অত টাকা ফোটা ছিল না অত নারী গাড়ি বাড়ি ছিল না তারা এত উল্লাস ছিল আজকে ওরা কোথায় গেল আজকে জাহান নামে আমরা না হাদিস শরীফ আছে আল্লাহ পাকের নবী সাত করেন দুজুকি কারা বিউস্তি কারা আমি কি তোমাদেরকে সহজে একটা পরিচয় দেব নবুল ইসলাম বলেন আমার সাহাবাই কারাম জাহান্নামি কারা আর জান্নাতি কারা আমি কি তোমাদেরকে সহজে পরিচয় দেব সাহাবাই কারাম নবী সহজে পরিচয় দেন হুজুর বলেন কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাতি قالوا بلى قال كل ضعيف متزعف في الجنة অর্থাৎ যাদেরকে মানুষে দেখলে হেও করে অত দাম দেয় না অত বুদ্ধিমান বলি মনে করে না অত চালাক বলি মনে করে না দুর্বল বলি মনে করে হেও বলি মনে করে আল্লাহ নবী বলেন তারা হলো যে জান্নাতি ঠিক দুনিয়াতে কাফের মোশেকেরা মুসলমানকে হেও করে করে না করে আচ্ছা আমার সাহাবাই কারাম জাহান্নামি কারা আমি তো সহজে বলবো সাহাবাই কারাম নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا أنبئكم بأهل النار قال كل عتل جواز مستكبر في النار হুজুর বলে যারা নাকি খুব তেরা করে চলে বুক ফুলাইয়া চলে গৌরব দেখায় চলে যারা বাড়ির গৌরব নারীর গৌরব সমাজের গৌরব দেখায় চলে শক্তির গৌরব দেখায় চলে বিদ্যা বুদ্ধির গৌরব দেখায় চলে এমন ব্যক্তি জাহান্নামী এমন ব্যক্তি জাহান নামি নবুল ইসলাম সহজে পরিচয় দিলেন আজ দুনিয়াতে ইমানদারদেরকে পরহেজগারদেরকে বামপন্থীরা তুচ্ছ করে না কি বলে তুচ্ছ করে না গতকাল আমাকে বলছে এই দুর্গা পূজার মধ্যে দুর্গা পূজার মধ্যে একটা ছেলেকে তার বয়স এখন মাত্র মানে মনে কর পনেরো ষোলো বছর তার মাথায় বলে টুপি দিয়া তার মুখের মধ্যে একটা দাঁড়ি ফিট করিয়া লম্বা জামা গায়ে দিয়া তাকে দুর্গা পূজার মধ্যে হিন্দুরা নিতেছে ওদের মানুষ অর্থাৎ দেখাইলো যে আমাদের দুর্গা পূজার মধ্যে আমরা মুসলমানকে দুর্গা পূজা গড়াইতেছি আলেমকে বেআজত করলো ইমানদারকে বেআজত করলো দেখবেন এইভাবে টিভির মধ্যে শোনা যা একজন আলেম সুরত বানাইয়া দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া লম্বা জমা দিয়া তাকে তুচ্ছ করতেছে তাকে বেহাজত করতেছে ঠিক না বাড়ির কথা এগুলো হলো সব কাপের মোশরেক ইহুদি নাসরাদের চাল তো আল্লাহ পাকের পাগল ছিলেন দোকানে দোকানে বলতেন ইল্লাল্লাহ তুফলিহুন করুন হক কথা ইসলামের দাওয়াত কিভাবে মানুষ ইমানদার হবে কলমাওয়ালা হবে কারণ ইমান ছাড়া তো জান্নাত পাওয়ার আর কোনো উপায় আছে কি ভাই যার স্বাস্থ্য মোটা উনি বিয়ে যাবে তার বংশটা ভালো উনি বিয়ে যাবে যে ব্যক্তি স্ত্রী জামা গায়ে দেয় উনি বিয়ে যাবে যার খুব বিল্ডিং আছে উনি বিয়ে যাবে এমন কোন হাদিস পাওয়া গেছে যার চেহারা খুব সুন্দর উনি বিয়ে এমন কোন হাদিস পাওয়া গেছে না ভাই কি বলেন যিনি ইমানদার উনি ইমান ছাড়া ইমান ছাড়া পৃথিবীতে বৃহস্ত পাওয়ার আর কোন পথ নাই যত টাকাওয়ালা হোক যত পয়সাওয়ালা হোক যত বুদ্ধিমান হোক যত চালাক হোক যত নারী গাড়ি বাড়ির মালিক হোক যত কিছু হোক না কেন ইমান ছাড়া সে ব্যক্তির জান্নাত কোনোদিনও পাবে না কোনোদিন পাবে না আপনি দেখেন এই জন্য আল্লাহ ফাকের নবী কিভাবে ইমানদার বানাবে উম্মতকে পাগল ছিলেন হাদিসের মধ্যে আছে কোরআন শরীফ আয়াত আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কে ভাই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কত বুদ্ধিমান কত সালা কত হুঁশিয়ার কিন্তু ছিল আসলে মোনাফেক কি ছিল বলেন সে যে কাফের কথাটা প্রকাশ করে নাই মোনাফেক ছিল সে যখন মারা গেল আল্লাহ ফাকরি হেকমত তার একটা ছেলে ছিল মুসলমান এই মোনাফেকের ছেলে কি ছিল ভাই মুসলমান মোনাফেক বাপ যখন মারা গেল সে আল্লাহ ফাকের নবীর কাছে আসছে আসি বলে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ ইসলাম আব্বা তো মারা গেছে আপনি একটা কাজ করেন আপনি আপনার জুব্বাটা আব্বাকে দেন আর আপনার কিছু মুখের থুতু আব্বার মুখের মধ্যে লাগাই দেন আর আপনি আসেন একটু আব্বার জানাজার নামাজটা করেন এটা বলছে কে ছেলে আদেশের মধ্যে আছে আপনি একটু আসেন নবী তো রহমতুল্লিল আলমিন নবী দয়ার ভান্ডার গেলেন যাওয়ার সময় হজরত উমর ফারুক আদি আল্লাহ তালু নবীর জামাকে টান দিছে হুজুর আপনি কোথায় যান সে মোনাফেক না বেদিন মোনাফেক বামপন্থী মারা গেলে আপনি নবীও যদি নাকি সত্তরিবার মাপ চান আল্লাহ তালা তো মাপ করবে না বলছে না তো আপনি আবার কেন যান হুজুর বল আমার ওমর আমার সাইতে তো বেশি বুঝো না আল্লাহ মাপ না করুক মাপ না কর আল্লাহর কাম মাপ সাওয়াটা আমার কাম আমাকে তো পুরোপুরি নিষেধ করা হয় নাই মানা করা হয় নাই আল্লাহ তালা মাপ না করুক কিন্তু আমি নামাজ পড়লে অন্য ফায়দা হইতে পারে অন্য ফায়দা যখন নামাজটা পড়লো জুব্বটাও দিল মুখের থুতুটাও লাগাই দিল হাজার হাজার কাফের অস্থির মোহাম্মদকে এত কষ্ট দিল পুরো জীবনে এত দুঃখ দিল এত বেদনা দিল আজকে মোহাম্মদ সাল্লাম আসিয়া আবার তাজানাদার নামাজ পড়তেছে ব্যাপারটা কি হাদিসের মধ্যে আছে এই দৃশ্য দেখিয়া হাজার হাজার কাফের তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেছে হুজুর বলে আমার মত আমি জানি আমার জুব্বা তাকে জান্নাতি বানাইতে পারবে না আমি জানি আমার জুব্বা তাকে জান্নাতি বানাইতে পারবে না আমি নবীর মুখের থুতু তাকে জান্নাতি বানাইতে পারবে না এবং আমার জানাজার নামাজ তাকে জান্নাতি বানাইতে পারবে না কারণ তার কলবের মধ্যে ইমান নাই তার কলবে ইমান নাই কিন্তু আমি পড়েছি অন্য উদ্দেশ্যে যখন নবুল ইসলাম নামাজ পড়ছেন আল্লাহ ফাকের খেয়াল হলো কোন কাফের মোশেক মুনাফেক মারা গেলে তার জানাজার নামাজও নাই কোন দোয়াও নাই এখন আল্লাহ ফাঁক দেখলেন আমার নবী তো হ্যাকমত এখানে মধ্যে বাড়ি করছে একটা আমি পরিষ্কার মনা করি নাই নবুল ইসলাম হ্যাকমত নিলেন আমি বলছি সত্তর বার মাপ চাইলেও মাপ করা হবে না করে মাপ আমি করব না কিন্তু মাপ চাওয়া ঠিক আছে আমি আল্লাহ আজকে আয়াত নাজল করলাম খবর দারওয়ালা তাকুম আলা কবরিন কোন কাফের মোশেকের কবর কোন কাফের মোশেক মোনাফেক গেলে আজকে হইতে জানাজার নামাজ পড়তে পারবেন না আপনাকে মানা করে দিলাম খবরদার নবী খবরদার নবী দেখেন তিনটা জিনিস জানা ইসলামের জানাজা কবকাল করবেন এবং নবুল ইসলামের কি জামা জুব্বা আল্লাহ ফাকের নবীর মুখের থুতু তিনটে জিনিস তাকে দিছে তারপর সে বৃহস্তিনা দুযোগী বলেন দুযোগী সে দুযোগী পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন মানুষ সেই ইমান সারা জান্নাত পাবে না একমাত্র রাস্তা ইমান এই জন্য আল্লাহ পাকের নবী বলে হুজুর জুব্বা দিলেন কেন একটা কথা মনে রাখবো আল্লাহ পাকের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম সব সময় নবীকে কোনো মানুষ উপকার করলে কোনো কিছু হাদিয়া দিলে নবুল আসলাম এক দেড় মাস পরে বা ছয় মাস পরে এর একটা পরিশোধ খুচুরে করে দিতেন এই আবদুল্লাহ ইবনে উবাই মোনাফেক একদিন বদর যুদ্ধ হওয়ার পরে নবুল আসলামের শাসা আব্বাস উনি তখন কাফের ছিলেন পরে মুসলমান হয়ে গেছে উনি বহু লম্বা ছিলেন কারো জামা ফিট হয় না ওনার গায়ে এই মোনাফেকের জামাটা কি হয়েছে ফিট হয়েছে তো মোনাফেক আল্লাহ পাকের নবী সাসাকে একদিন একটা জামা দিয়ে উপকার করছেন নবুল ইসলাম মনে করলেন আমি সেই উপকারটা আজকে পরিশোধ করি দিই সে জান্নাত পাক বা না পাক এখানে একটা কথা বুঝা যায় দেখেন বাপ হলো মোনাফেকের সর্দার শুধু মোনাফেক না মোনাফেকের সর্দার আর ছেলে হলো একজন সাহাবি তাহলে মোনাফেকদের থেকে আল্লাহ কি বার করলেন ইমানদার বার করলেন এটা আল্লাহ ফাঁকের একমত দেখেন আবু তালেব কাফের না কি বলেন কিন্তু আবু তালেবের ছেলে হলো হজরত আলী বৃহস্পতি আবু তালেবের ছেলে হলো হজরত জাফর রবি আল্লাহ আনহুমা ওনারা সাহাবি এবং জান্নাতি বাপ হলো কাফের আর ছেলে হলো দুজন ইমানদার কজন হাদিস শরীফ আছেন একদিন হজরত আলিম হজরত জাফর রবি আল্লাহ হুমা নামাজ করতেছে আল্লাহ পাকের নবীর পিছনে আবু তালে পথে দিয়ে হাঁটি যা আর বলতেছে হারে কেমন তামসা দেখা গেল বাপ কলমা পড়ে না আর ছেলেরা কলমা পুরিয়া মোহাম্মদের পিছে পিছে হাঁটে তো কেমন তামসার কথা বাপ কলমা পড়ে না আর ছেলে কলমা পুরিয়া মোহাম্মদের পিছে পিছে হাঁটে দেখেন আবু জাহাল কলমা পড়ছে কথা বলেন পড়ছে আবু জাহাল কলমা পড়ে নাই বদ্র যুদ্ধের মধ্যে মারা গেল লাঞ্ছিত হইয়া মারা গেল আবু জাহালের ছেলে আবু জাহাল কম বক্ত লানতুল্লাহ ছেলের নাম হলো ছেলে বড় আলেম বড় বুজুর্গ বড় সাহাবি উনি বড় আলেম আবু জাহালের ছেলে তো বাপ হলো বেইমান আর ছেলে হলো ইমানদার ছেলে হলো সাহাবি আল্লাহ ফাকের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম উম্মদকে কিভাবে হেদায়ত করবে জন্য পাগল ছিলেন পাগল ছিলেন বেদির ছিলেন মুসলিম শরীফের হাদিস একদিন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম দুই হাত তুলিয়া কহাত দোনো হাত মুসলিম শরীফের হাদিস আল্লাহ পাকের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম একদিন দোনো হাত তুলিয়া আল্লাহর কাছে কাঁদতেছে চোখের থেকে পানি ফেলাইতেছে কাঁদতেছে হাদিস শরীফ আছেন আন আমর ইবনে আব্বাস আন عن عن عمرو بن العاص عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال تعالى رسول الله صلى الله عليه وسلم آية একটা আয়াত আল্লাহ পাকের নবী বললেন ওয়া রাফা ইয়াদাইহি ওয়া বাকা আয়াত পরি পরি কানতেছে দোনো হাত উঠাইয়া আচ্ছা বলেন আপনার ছেলে যদি কান দেয় আপনি সহ্য করতে পারেন দোনো হাত তুলিয়া বাবার সামনে কানতেছে বা সহ্য করতে পারবে মা সহ্য করতে পারবে আল্লাহ পাকের নবীর দোনো হাত উঠাইয়া কানতেছে তা আল্লাহ পাক সহ্য করতে পারবে বোখারি শরীফ মুসলিম শরীফ কোরআন শরীফের পরে মর্তবা হলো বোখারি শরীফ তারপরে মর্তবা হলো মুসলিম শরীফের মর্তবা ওই মুসলিম শরীফের হাদিস আল্লাহ পাকের নবী কানতেছে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গাফুরুর রাহিম এই দুটো আয়াত পুরি পুরি কানতেছে এই দুটো আয়াতের মধ্যে উম্মতের মহব্বত উম্মতের জন্য কানতেছে আগার আয়াতের অর্থ হলো আয় আল্লাহ তাআলা এই মূর্তিগুলো বহুত ব্যক্তিকে গোমরা করছে ধ্বংস করছে যে ব্যক্তি আমার কথা মানবে আল্লাহ পাক তুমি ওনাকে জান্নাত দো আর যে ব্যক্তি আমার কথা মানবে না গুণা করবে আল্লাহ পাক তুমি তাকে মাফ করো আর তুমি তাকে ইমানের তৌফিক দাও কাঁদতেছে দেখতেছে কে বলেন আল্লাহ তারা দেখতেছেন জানতেছেন কেন কানতেছে তারপর বলে জিব্রাইল ফেরেস্তা আমার হাবিব দুনিয়াতে কানতেছে মাটিতে বসে বসে যাও তুমি কেন কান জিজ্ঞাসা করো আল্লাহ তালা বললেন ইয়া জিবির ইলুম ইসহাব ইলা মুহাম্মাদিন ওয়াসালহু ও জিবরাইল ফেরেশতা বসে আছো কেন আমার হাবিব মাটিতে বসিয়া কাঁদতেছে তুমি যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো কেন কান্দে আসলেন জিজ্ঞাসা করলেন নবী মা কা আপনাকে কান্দাতেছে কে এত ছোট ছেলের মতো দুশো থেকে পানি বয়ে আপনি কাঁদতেছেন ব্যাপারটা কি আর কি জন্য কাঁদতেছেন আল্লাহ তালা বলছেন হে জিব্রাইল ফেরেস্তা আমি সব জানি কেন কান্দে ও আলামু আমি জানি কেন কান্দে আমি সব বুঝি আমার উদ্দেশ্য হলো এই ঘটনা সমস্ত পৃথিবীতে আমি আল্লাহ রাখি দেব যত তাড়াতাড়ি কেন কান্দে জিজ্ঞাসা করো আসলেন নবী আপনি কেন কান্দেন আল্লাহ নবী সাদ করলেন বাপের জন্য কান্দি না মার জন্য কাঁদি না আমার বিবির জন্য কাঁদি না আমার ছেলে মেয়ের জন্য কান্দি না আমি কাঁদি আমার উন্মতের জন্য যাও আমার কান্দা বন্ধ করতে হলে যাও কোন ফসলা নিয়ে আসো যাও তুমি ফসলা নিয়ে আসো আর সেই উম্মত সেই নবীর কতটুক হক আমরা আদায় করলাম আদর্শ নবীরটা বাদ দিয়া ক্লিন্টনেরটা মানে নেতারটা মানে এই নেতার আদর্শ মতে দেশ চালাইলে দেশটা খুব শান্তি হবে আর নবী কানতে কানতে অস্থির এই যে বেলি ফেরেস্তা কোন ফসল আনো তাড়াতাড়ি আমার কান্দা বন্ধ করতে যাও যাও তুমি আল্লাহর কাছে যাও গেলেন আয় আল্লাহ তালা আপনার হাবিব বলে কানতেছে বলে উন্মতের জন্য ফেটের পোকে না ফেটের ক্ষুদা না জাগাজমের জন্য না কাফারে ওনাকে মারছে জন্য না বাপকে দেখে নাই বাপের জন্য না মাকে দেখিও দেখে নাই বাপ তো মারা গেছে মার পেটে থাকতে আর আম্মা মারা গেছে ছ বছর বয়সে আর দাদা মারা গেছে আট বছর বয়সে আব্বাকে দেখে নাই আম্মাকে দেখিও দেখে নাই দাদাকে দেখিও দেখে নাই আট বছর বয়সে মারা গেছে নবী এতিম ছিলেন মিসকিন ছিলেন নবী আব্বার জন্য কান্দে না আম্মার জন্য কাঁদে না আই আল্লাহ তালা কাঁদতেছে উম্মতর জন্য কাঁদতেছে দেখেন মিয়া আল্লাহ তালা বললেন ইজহাব একবার পাঠাইছে নবী আবার পাঠাকে আল্লাহ তালা যাও ইজহাব ওয়াকুল লাহু আমার নবীকে বলো যেন আর না কান্দে যেন আর না কান্দেন উনি জাহাসা আমি তা ওনাকে দিয়ে দেব ওনার খুশি করে দেব উনি যেন আর না কান্দে ঠিক এরকম একটা আয়াত কোরআন শরীর মধ্যে আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আছে নেই আমার নবী কান্দেন কেন এত নেমত আপনাকে দেব মনে যা তা দেব আপনি খুশি বাক বাক হয়ে যাবেন নবী সুযোগ পেয়ে গেছে আল্লাহ তালা আপনি আমাকে খুশি করবেন বললেন আমার একটা উন্মত যার নামে থাকাকালীন আমি নবী খুশি হইতে পারবো না কারণ সুযোগ পেছে তো আল্লাহ তালা বলছে ওয়ালা সাউফা ইয়তিকা রব্বুকা ফতারদা আপনাকে এমন দাওয়া দিবে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ তালা তোরে আমি সুযোগ পাইলাম আমার উম্মত যারা আমার উম্মত হয়ে গেছে ওরা একটাও জাহান নামে থাকাকালীন আমি নবী কখনো খুশি হইতে পারি না অমিয়া দু হাত তুলি কান্দেন চোখের থেকে পানি ফেলাইছেন আর আল্লাহ তারা সংবাদ দিলেন কেন কাঁদেন সে খাওয়ার জন্য না আঁকার জন্য বলেন আমাদের জন্য আমাদের জন্য আজকে উন্মতের কি অবস্থা উন্মতের কি হালত আজ উন্মতের বাড়িঘর হয়ে গেল সিনেমা হল উন্মতের মেয়েরা হয়ে গেল উন্মতের বিবিরা হয়ে গেল উন্মতের বোনেরা হয়ে গেল একটা গাবি গরুর মতো একটা কি বলবো আফসুস লাগে আমার তো মনে হয় আল্লাহ পাকের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম আর থাকতেন উন্মতর অবস্থা দেখতেন হাত ফেল করে এতেকাল করতেন আমার উম্মতকে আমি জান্নাতে নেব কিভাবে হাদিস শরীফ আছে আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিসাল্লাম উনি একদিন নামাজ পড়তেছেন তাহাজ নামাজ রাত্রে আম্মাজান আইসার আদি আল্লাহ আনহা বিষ্ণা তালাশ করতেছেন আল্লাহ পাকের নবীকে পাচ্ছেন না নবীকে পাইতেছে না তালাশ করতে করতে হঠাৎ আম্মাজান আইসার হাত পড়ে গেল আমাদের নবীর পায়ে দীর্ঘ সময় নবুল ইসলাম শেষদাতে মাথা উঠাচ্ছে না আম্মাদান আয়সা মনে করলেন না জানি নবুল ইসলাম কি অবস্থা আছে পাতাল মারাই দিছে নবুল ইসলাম শ্রদ্ধা হতে উঠলেন দোয়া দরুদ পড়লেন সালাম ফিরাইলেন বলা ইশারে আমি কোনোদিন শেষদা গেলে তাহাজ্জুদ নামাজে আমাকে ডিস্টার্ব করো না আয়সা আমি তো শেষদার মধ্যে আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছিলাম হে আমার আয়সা খবরদার কোনদিন আমি সেজদা গেলে তুমি আমাকে ডিস্টার্ব করবা না আয়সা আজ মুসলমান হয়ে আমরা দাঁড়িকে তুচ্ছ করি মুসলমান হয়ে আমরা আদানকে তুচ্ছ করি মুসলমান হয়ে আজকে আমরা কোরআনকে বলি এটা পুরান কিতাব মুসলমান হয়ে আজকে আমরা মনে করি কি ইসলাম ধর্ম এটা ধর্ম মুসিদ থাকবে মুক্ত থাকবে এটা দোকান আসতে পারবে না কোর্ট আসতে পারবে না এটা আমাদের কোনো আসারে বিষয়ে আসতে পারবে না এটা মুসলিম জিনিস অথচ মুসলমান দাবি করে মুসলমান হইয়া লেবাস হিন্দুর মুসলমান হইয়া তাই হিন্দুর মুসলমান হইয়া সমস্ত চরিত্রগুলো হলো হিন্দুর মুসলমানের হিন্দুর মহিলা যেমন কপালে লাগা একটা মুসলমানের মেয়ে লোক লাগা ঠিক না হিন্দুর মহিলা যেমন নাকি পেট কাটা পিঠ কাটা হাত কাটা জামা কাটা বগল কাটা লেবাস পরে আমাদের মা বোনেরও পরে তারা যেমন নাকি উলঙ্গ রাস্তা দিয়ে চলে আমাদের মা বোনেরও চলে দেখেন সেজদার মধ্যে গেলেন আর উনি কন্দন করতেছেন কার জন্য বলেন উম্মতের জন্য হাদিস শরীফ আছে আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম নবুল ইসলাম বলছেন আমার উম্মতেরা এশারের নামাজ এশারের নামাজ আমি নবী বলতাম তোমরা রাত্রে তিন ভাগের এক ব্যাগ গেলে পড়বা অথবা অর্ধেক রাত্র চলে গেলে পড়িবা সোয়াব বেশি খুব খেয়াল করার কথা এশারের নামাজ রাত্রের অর্ধেক চলে গেলে পড়লে স্বভাব বেশি অথবা তিন বেগার এক ভাগ চলে গেলে পড়লে স্বভাব বেশি এটা আমি তোমাদেরকে ফরজ করতাম যে তোমরা এখানে নামাজ পড়তে পারবা না রাত্রের অর্ধেক যাওয়ার আগে অথবা রাত্রের তিন বেগার এক ভাগ চলে যাওয়ার এর আগে নামাজ পড়া হারাম এর পরে নামাজ পড়তে হবে এই ওয়ার্ডার আমি নবী করতাম আমার হুকুমটা ফরস কিন্তু আমি নবী এই অর্ডারটা করি নাই দেখেন কেন করি নাই এই আমার উন্মতেরা তোমাদের মহব্বত করি নাই তোমরা দুর্বল তোমরা কি দুর্বল তোমরা হয়তো ঘুমাই পড়বা অর্ধে রাত্র পর্যন্ত সবর করতে পারবা না তোমরা ঘুমাই পড়বা আমি নবীর জন্য অর্ডারটা দিই নাই নামাজ তোমাদের কজা হয়ে গেলে তোমাদের গুণা হবে এই জন্য আমি নবী বললাম যখনই মাত্র সময় হয় তখনই তোমরা পড়ে ফেলবে তোমরা অর্ধে রাত্র পর্যন্ত পড়তে বা তারপরে পড়তে হবে হুকুমটা আমি নবী ফরজ করি নাই পড়তাম তোমরা জাহান নামে যাবে তোমাদের গুণা হয়ে যাবে এই জন্য আমি নবী তোমাদের দিকে করি নাই বহাল শরীফের হাদিস আল্লাহ নবী সব করেন قال رسول الله صلى الله عليه وسلم لولا ان اشق على امتي لامرتهم بالسواك وبتاخير العشاء الى ثلث الليل বুখারী শরীফের হাদিস এবং আমি নবী প্রত্যেক নামাজের সময় মেসওয়াককে ফরজ করতাম কি করতাম ফরজ করতাম কিন্তু ফরজ করি নাই কেন মেসওয়াক তোমাদের পকেটে সব সময় থাকবে না ফরস করি নাই এটা শূন্যতের মধ্যে আছে আমি নয় ফরস করতাম তোমাদের কষ্ট হবে বিদায় তোমরা হয়তো গুণাগার হয়ে যাবা তোমরা অলসতা করিয়া এই জন্য ফরস করি নাই তোমাদের খাতিরে কাদের খাতিরে তোমাদের খাতিরে আল্লাহ পাক আমাকে সেই ক্ষমতা আমাকে দিছে আমার হুকুম ফরজ আদেশের মধ্যে আছে একবার আল্লাহ ফাকের নবী মোহাম্মদ মুস্তফা আসলাম ওয়াজ করতেছেন যে তোমরা হজ করিবা সাহাবি একজন বলে নবী কি প্রতি বছর করবো নাকি নবুল ইসলাম শুনিও শুনেন না আবার বলেন হুজুর প্রতি বছর করবো নাকি হজ নবুল ইসলাম শুনিও আবার বল নবী প্রতি বছর করবো নাকি শুনিও শুনেন না তিনবার পরে হুজুর আগ হয়ে গেলেন আমার সাহাবি আমি তিনবার তোমার কথা খেয়াল করিও করি নাই আমি সব শুনিলাম উত্তর দিই নাই আমি যদি হা বলি দিতাম হা প্রতি বছর হা তাহলে তোমার এই হজটা রোজার মতো প্রতি বছর ফরজ হয়ে যাইত এ আমার সাহাবি আমি যখন তিনবার বড় তোমার কিছু বললাম না তুমি কেন বারবার প্রশ্ন করো রোজা বছরে একবার ফরজ হজ জীবনে একবার ফরজ হজ জীবনে একবার ফরজ জকাত বছরে একবার ফরজ হজ বারবার ফরজ এটা করলে তোমাদের কষ্ট হবে <laughs> যদি আমি হা বলি দিতাম তো তোমাদের উপরে হজ প্রত্যেক বছর কি কৃত প্রযোজ্য আমার হার বহু দাম আমার হার বহু দাম আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম উম্মদ কে কিভাবে জান্নাতে নিবে উম্মদ কিভাবে হেদায়ত পাবে নবুল ইসলাম পাগল ছিলেন হাদিস শরীফ আছে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম এবং প্রত্যেকটি নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল ভাবে দোয়ার অধিকার দিছে শুধু আমাদের নবী না মুসলিম শরীফের হাদিস প্রত্যেকটি নবীকে প্রত্যেকটি নবীকে এবং আমাদের নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল ভাবে একটা দোয়ার অধিকার দিছে ওই দোয়াটা উন্মতের জন্য খরচ করতে পারে উন্মতের বিপরীত খরচ করতে পারে এটা অধিকার আছে এবং সেই দোয়াটা কবুল হবেই সে দোয়াটা কি হবে কবুল হবে দেখেন পৃথিবীতে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবী আমাদেরটা রাখেন এছাড়া যত নবী ওই দোয়াটা পাইছে সব নবী দুনিয়াতে দোয়াটা খরচ করে ফেলেছে দুনিয়াতে এন্তকালের আগে আগে দোয়াটা খরচ হয়ে গেছে কেউ বদ দোয়া দিয়ে দিচ্ছেন কেউ হয়তো দোয়া করে দিচ্ছেন লাভের জন্য কি ভাই নবুল ইসলাম বদ দোয়া করে দিয়া শেষ করলেন না উম্মদকে মুসলাম দোয়া দিয়ে শেষ করে দিলেন না পৃথিবীতে কোন নবী ওই দোয়াকে জমা রাখে নাই খরচ করে ফেলেছে আল্লাহ ফাকের নবী চিন্তা করলেন আমাকে যখন একটা বড় দোয়া দিছে আমি খরচ করব না আমি জমা রাখিলাম আমার উন্মত পরকালে মুসিবতে পড়লে আমি এই দোয়ার দ্বারা আমি উন্মতকে সুপারিশ করব দোয়ার রাখি দিছে তিনি শরীফের হাদিস আল্লাহ নবী আরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة ওয়ালি দাওয়াতুল মুস্তাজাবা ফাতা আজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু ওয়া ইন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মা মিন উম্মতি মা ওয়া লাম ইউশরিক বিল্লাহ ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে ইসলামী ক্যাসেট বিতান উনপঞ্চাশ শাহী জামি মসজিদ মার্কে